বলেছেন যে কোরআনে নাকি পীর ধরা আছে বলবেন কি এক ভাই বলছেন যে কোরআনে পীর ধরা আছে কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন রসুল্লাহ তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন চার খলিফা করেছেন তারপরে আশরে মোবাসরা করেছেন তারপরে বদরে তিনশো তেরো জন সাহাবি করেছেন ঠিক কিনা এগুলো ব্যাপারে কোনো দ্বিমত আছে তারপরে সাহাবাই কেন করে তারপরে তাবেইনরা নাকি আজকালকার যুগের লোকেরা রসুলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে কোনটা বলবেন কোনটা বলবেন যে আজকালকার লোকেরা বেশি আমলদারি বেশি ভালো আমল করে আর সাহাবিরা কোরআনের উপর অত আমল করেন এইটা ঠিক না সাহাবিরা বেশি আমল করেছেন বেশি আমল করেছেন ঠিক কিনা তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রসুল উল্লাহ সাহাবাহ এই আমলটা করবেন না তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মরিদ ছিলেন যদি বলেন রসুলের জামানায় পীরের দরকার হয় তো রসুল চলে গেলেন যখন ইন্তেকাল করলেন তখন তো পীর লাগবে আবু বকা যেমন খলিফা তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন হ্যাঁ যে মুরিদ বানাইতেন না বোঝা গেল যে এই যে সুফিবাদ পীরতন্ত্র যেটা সুফি ইজম এটা নবী সালামের জামানাতেও ছিল না সাহাবাইকামের জামানাও ছিল না তাবেইনদের জামানাই ছিল না পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে আর এতে এমন সিরকি বিদাতি আর গুমরাহি আকিদার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে আর কিছুটা কাজ শুরু করেছিল যে আখেরাতমুখী হবে এর মাধ্যমে কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স শুরু করেছিল যারা তারা জহদ তাকুয়া আখেরাতমুখী দুনিয়া চাই না একটা পয়সা বাঁচাবো না এই জন্য সুফিবাদ শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল ভালো নিয়তে কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় ধনী আর সুখী পীরেরা না মুরিদরা তাহলে বলেন তাহলে পীরতন্ত্র কি আসল জায়গায় আছে এক তো নতুন তারপরে পীরতন্ত্র ইনকাম সোর্সে পরিণত হয়েছে পীরদের যে ইনকাম মন্ত্রীদের ইনকাম নেই মন্ত্রীরা ফেল মন্ত্রীরা ফেল ভালো করে শুনে রাখেন কারণ মন্ত্রীদের মন্ত্রী তো পাঁচ বছরের বেশি থাকেও না পাঁচ বছর এমন বিরক্ত হয়ে যায় যে এদেরকে হটাবার জন্য এদেরকে কোন রকমের সরা যদি ভালোভাবে ইলেকশন হয় সরা এদেরকে আবার আসে পাঁচ বছরে এদের উপর আবার বিরক্ত হয়ে এদেরকে সরা রাখতে পারে না এর বেশি কিন্তু পীরদেরকে সারা জিন্দিগি হটানো যাচ্ছে না মরিদ বাড়তি আছে মরিদ বাড়তি আছে ঠিক কিনা জি হ্যাঁ এটা ইনকাম সোর্স হয়ে গেছে পীর ধরা বেদাতি তরিকা আর ওদের আকিদাতে বড় বড় কুফরিয়া আকিদা আছে ওয়াহাদাতুল ওজুদ আর হলুলের আকিদা জিনি আল্লাহ তিনি হেল্লাজ হ্যাঁ আনাল হক এগুলো বড় কুফরিয়া আকিদা ইসলাম থেকে খারিজ করে দেবে যারা এই আকিদা রাখবে যার ফলে পীর তত্ত্বের রাস্তাটি বড় একেবারে মারাত্মক রাস্তা ধ্বংসাত্মক রাস্তা ওই রাস্তা থেকে বেরিয়ে আসুন যদি আপনি ইমান আমলের হেফাজত করতে চান আর জান্নাতে যেতে চান রসুলের তরিকা ধরুন পীরের তরিকা না ধরে এখানেও সুধারণ আর কেউ ধারণা পীরের রাস্তা ভালো না রসুলের রাস্তা ভালো আরে রসুলের রাস্তা ভাবে এটা হচ্ছে সুধারণা তো রসুলের রাস্তা ধরেন আমরা রসুলের রাস্তায় সৌদি আরবের লোকের রসুলের রাস্তায় আপনাকে তো আমি জুনিয়রের কাছে যেতে বলছি না সিনিয়রের কাছে আসতে বলছি যদি আপনাকে বলি কে সিনিয়র রসুলের রসুল সিনিয়র না পীর সিনিয়র রসুল সিনিয়র আপনাকে তো জুনিয়র থেকে সিনিয়রে আসতে বলছি আপনাকে যদি বলছেন আমার তরিকে আসেন তাহলে বলতেন আপনি তো জুনিয়র আমাদের হকানির চাইতে তো বলতে পারছেন আমাদের তরিকে আসতে বলছি না আমি রসুলের তরিকে আসতে বলছি সাল্লাহ আলী ওসাল্লাম